এসো হাতে হাত রেখে ছুটে চলি স্বপ্নের সীমানা ঝরনা নদী এসে মেশে যেমন সাগরের মোহনা বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সুরতরঙ্গ সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সুস্থ সুরের হৃদয় ছোঁয়া স্রোতধারা মানব হৃদয়ের দ্বারে দ্বারে পৌঁছে দিতে আমরা সুরতরঙ্গ পরিবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ পৃথিবী এগিয়ে চলছে উৎকর্ষিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মানুষ দাবি করছে সভ্য পৃথিবী কিন্তু প্রকৃত সত্য হল পৃথিবী আজ আধুনিক অন্ধকারে নিমজ্জিত এই অন্ধকার থেকে মুক্তি চাই চাই আলোকিত পৃথিবী এই প্রত্যয় নিয়ে আমরা সুর তরঙ্গ পরিবারের পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের দ্বিতীয় অ্যালবাম আলোকিত পৃথিবী আলোকিত পৃথিবী আলোকিত পৃথিবী অ্যালবামের কথাও সুর করেছেন শফিকুল ইসলাম কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম জেহাদুল ইসলাম ইউসুফ রফিকুল ইসলাম লোকমান হোসেন সাইমুম নূরে আলম সিদ্দিক ও আশিক হাসান উৎসর্গ জনাব আব্দুস সত্তার জনাব শাহজাহান মোল্লা মাওলানা নুরুল হক জনাব আব্দুর রহমান ও মরহুমা জয়নব বিবি বিশেষ কৃতজ্ঞতায় রজিনা ইসলাম আসমা আক্তার রুবাইয়া সাইমুম ও ডাক্তার আল আমিন অভি সহযোগিতায় Mohammad Jahangir Hasan Zahid Ahsanul Haque Biswas M K Sarwar Arafat Lincoln Nurul Amin Simon ও আবদুল্লাহাদ প্রযোজনা ও পরিবেশনায় সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠী চর রোহিতপুর কেরানীগঞ্জ মডেল থানা Dhaka mobile zero one six seven two one two zero two one four অথবা zero one seven three nine double five seven four five nine উপস্থাপনায় ছিলাম আমি ইলিয়াস হাসান শব্দ ধারণ ও সম্পাদনা স্টুডিও ভোকাল আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন থাকবেন সুর তরঙ্গের সাথে সুজলা ভবে নিকশ কালো আধারে আলো জ্বালাবো আমরা সবে থাকবে নায়ার কোনো অনাচার সুজলা সুফলায় ভবে একই সাথে মিলে মিশে স্বপ্নীলা বেশ গড়িয়ে এক আলোকিত পৃথিবী পৃথিবী ভালোবাসায় আলো আশায় থাকবে ভরা সেখানে সবই আলোকিত পৃথিবী আলোকিত পৃথিবী